আবুল আসওয়াদ রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন একবার আমি মদিনায় আসলাম সেখানে তখন মহামারী দেখা দিয়েছিল এতে ব্যাপক হারে লোক মারা যাচ্ছিল আমি উমর রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর নিকট উপবিষ্ট ছিলাম এমন সময় একটি জানাজা অতিক্রম করল আর তার সম্পর্কে ভালো ধরনের মন্তব্য করা হলো তা শুনে উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন ওয়াজিব হয়ে গেছে অতপর আরেকটি জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল এবং তার সম্পর্কেও ভালো মন্তব্য করা হলো তা শুনে তিনি বললেন ওয়াজিব হয়ে গেছে অতপর তৃতীয় জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল এবং তার সম্পর্কে খারাপ মন্তব্য করা হলো এবারও তিনি বললেন ওয়াজিব হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম কি ওয়াজিব হয়ে গেছে হে আমিরুল মুমিনিন তিনি বললেন নবী সাল্লাহ সাল্লাম যেমন বলেছিলেন আমিও তেমন বললাম কোনো মুসলিম সম্পর্কে চারজন ব্যক্তি ভালো সাক্ষ্য দিলে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন আমরা জিজ্ঞেস করলাম আর তিনজন সাক্ষ্য দিলে তিনি বললেন তিনজন সাক্ষ্য দিলেও আমরা জিজ্ঞেস করলাম দুজন সাক্ষ্য দিলে তিনি বললেন দুজন সাক্ষ্য দিলেও অতপর আমরা একজনের সাক্ষ্য সম্পর্কে তাকে কিছু জিজ্ঞেস করিনি